নাবী সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন উতবা ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন তার ভাই সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্নকে এই বলে ওসিয়াত করেন যে আর দাসীর ছেলেটি আমার ঔরসজাত তাকে তুমি তোমার অধিকারে আনবে মক্কা বিজয়ের বছর সাদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন তাকে নিয়ে নেন এবং বলেন সে আমার ভাতিজা আমাকে এর ব্যাপারে ওসিয়াত করে গেছেন আব্দ ইবনু জামাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন দাঁড়িয়ে বললেন সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র আমার পিতার বিছানায় তার জন্ম হয়েছে তারা উভয়ই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আসেন সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল সে আমার ভাইয়ের পুত্র এবং তিনি আমাকে তার সম্পর্কে ওয়াসিয়াত করে গেছেন আব্দ ইবনু জামা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আব্দ ইবনু জামা সে তোমারই প্রাপ্য কেননা যার বিছানায় সন্তান জন্মেছে সেই সন্তানের অধিকারী ব্যবচারীর জন্য রয়েছে পাথর অতপর তিনি সাউদা বিন্দু জামাহ রদিয়াল্লাহ তালাহাকে বললেন তুমি এই ছেলেটি থেকে পর্দা করো কেননা তিনি ছেলেটির সঙ্গে উৎবার সাদৃশ্য দেখতে পান ছেলেটির আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত সে কখনও সাউদাহ রদিয়াল্লাহ তালাহাকে দেখেনি